আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি মামওয়ালা প্রিয় দর্শক রিসালাতুল হাদিস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন আমরা আজও শাহে আল বখারি থেকে কিছু হাদিস আপনাদের সামনে পেশ করব এবং যার উপর আমরা আলোচনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আজকে আমাদের সাহেব বুখারির ইমান পর্বের ইমান অধ্যায়ের আটত্রিশ নম্বর বাব যার কোনো শিরোনাম ইমাম বুখারি দেননি সে বাব থেকে আমরা একটা হাদিস পড়ব শুরু করব এবং তারপর সময় অনুযায়ী আরও কিছু হাদিস আমরা পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ আটত্রিশ নম্বর বাবের যে হাদিসটি সে সম্পর্কে ইমাম বুখারি এভাবে তার সনদ দিয়ে বর্ণনা করছেন তিনি বলছেন حدثنا إبراهيم ابن حمزة قال حدثنا إبراهيم ابن سعد عن صالح عن ابن شهاب عن عبيد الله ابن عبد الله أن عبد الله ابن عباس رضي الله عنه أخبره قال أخبرني أبو سفيان ابن حرب أن هرقل قال له سألتك هل يزيدون أم ينقصون فزعمت فزعمت أنهم يزيدون وكذلك الإيمان حتى يتم وسألتك هل يرتد أحد سخطة لدينه بعد أن يدخل فيه فزعمت أن لا وكذلك الإيمان حين تخالط بشاشته القلوب لا يسخطه أحد إمام بخاري তার সনদে আবদুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেছেন যে আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালু তিনি বলছেন যে আবু সুফিয়ান ইবনু হার্ব আমার নিকট বর্ণনা করেন যে হিরাক্লিয়াস তাকে বলেছিল আবু সুফিয়ানকে তো হিরাক্লিয়াসের কাছে পাঠানো হয়েছিল যখন তিনি ইসলাম গ্রহণ করেননি সেই ইসলাম গ্রহণের পূর্বের ঘটনাটা তিনি বর্ণনা করছেন আব্দুল ইবনা আব্বাসের কাছে ইসলাম পরবর্তী সময়ে আব্দুল ইবনা আব্বাস সেই ঘটনাটাই তুলে ধরেছেন তো আবু সুফিন ইবনা হারাব তিনি এভাবে বলেছেন যে হেরাক্লিয়াস তাকে বলেছিল হেরাকলা আরবিতে বলা হয় হেরাকলা হেরাক্লিয়াস তাকে বলেছিল আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তারা মানে ইমানদাররা সংখ্যায় বাড়ছে না কমছে ইমানদাররা সংখ্যায় বাড়ছে না কমছে হেরাক্লিয়াস তার নিজস্ব একটা ভাষ্য দিয়েছে প্রশ্নোত্তর পর্বের ব্যাপারে যে আমি তোমাকে জিজ্ঞেস করেছি এই ইমানদার লোকেরা তারা বাড়ছে না কমছে তুমি উত্তর দিয়েছিলে তুমি ধারণা করেছিলে হাদিস এসছে ফাজা আমতা মানে তুমি ধারণা করেছিল অর্থাৎ তুমি উত্তর দিয়েছিলে তারা সংখ্যায় বাড়ছে তখন হিরাক্লিয়াস নিজের থেকে একটা মন্তব্য পেশ করেছে সেটা কি প্রকৃতপক্ষে ইমানের ব্যাপার এরকমই থাকে বলছে কি ওয়াকাদা আলিকাল ইমান ইমানটা এরকমই হয় হাত্তা ইয়াচিম পরিপূর্ণ হওয়া পর্যন্ত ইমানটা বাড়তেই থাকে ইমানদারদের সংখ্যা বাড়তেই থাকে যতক্ষণ না এমান পূর্ণতা লাভ করে ততক্ষণ পর্যন্ত এমানের ব্যাপারটা এমনই হেরাক্লিয়াস আরো বলেছিল আর আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমাকে মানে আবু সুফিয়ানকে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কেউ তার দিন গ্রহণ করার পর তা অপছন্দ করে মোরতাদ হয়ে যায় কিনা দিন থেকে বের হয়ে যায় কিনা এই দিনটাকে গ্রহণ করলো দেখলো যে পরে আর ভালো লাগছে না আরে এটা তো সুন্দর না এরকম মনোভাব কারো হয় কিনা এবং তারপরে সে দিন ত্যাগ করে কিনা আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস জিজ্ঞেস করেছিল তো তুমি জবাব দিয়েছ হেরাক্লিয়াস বলছেন যে তুমি জবাব দিয়েছ না হেরাক্লিয়াস তখন মন্তব্য করছে প্রকৃত ইমান তো এরূপ ওয়াকাদালিকাল ইমান প্রকৃত ইমান তো এরূপ ইমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা পছন্দ করে না কি বলেছিলেন কাদালিকাল ইমানু হিনা তোখা আলেতু বা শাসাতুহু আল কুলুব যখন ইমানের এই সুন্দর বিষয়গুলো অন্তরকে ছুঁয়ে যায় অন্তরকে স্পর্শ করে ইমান এরকমই হয় এবং তখন আর কেউ ইমানের কারণে ইমানকে অপছন্দ করে না ইমানের কারণে ক্ষিপ্ত হয় না এটা ছিল হেক্লিয়াসের মন্তব্য এখানে যে জিনিসটা আসলে উঠে এসেছে প্রথমত এই বাবটা বা এই কথাগুলো ইমান পর্বে নিয়ে আসলেন ইমাম বখারি কারণ এখানে ইমানের বক্তব্য আছে এবং তিনি আরও বেশি করে নিয়ে আসলেন এজন্যে যে এখানে ইসলাম গ্রহণ করেনি এমন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকের তিনি ছিলেন হিরাক্লিয়াস তার বক্তব্য আছে ইমানের কমন কিছু বিষয় আছে দুনিয়ার অনেক মানুষ যারা বিদ্যান যারা কিছু জানে অথবা আহলি কিতাবের লোক তারা কিন্তু এই বিষয়গুলো বুঝে তারপরেও অনেকে দেখা যাচ্ছে ইসলাম গ্রহণ করে অথবা করে না সেটা আল্লাহ যার হেদায়ত নসিব রেখেছেন সে করে সবকিছু বুঝার পর অথবা অল্প বুঝার পরেও সে অল্প জ্ঞান নিয়ে ইসলামের মধ্যে চলে আসে আবার অনেকে অনেক বেশি পণ্ডিত অনেক কিছু জানে বুঝে ইমানের মূল ধারাগুলো সম্পর্কেও তার খুব ভালো ধারণা এমনকি কোরআন হাদিস আল্লাহ নবী সাল্লাম সম্পর্কেও তার অনেক ভালো ধারণা সুধারণা সে পোষণ করে তারপরে ইমান নসিব হয় না এর উদাহরণও আছে যাই হোক এখানে দুটো ইউনিভার্সাল কথা চিরন্তন সত্যর দুটো অভিব্যক্তি এখানে হেরাক্লিয়াসের মাধ্যমে চলে এসছে সেটি হচ্ছে ইমানের বৈশিষ্ট্য ইমান বাড়তে থাকে ইমান তার বাড়াটা কমপ্লিট হওয়ার পর্যন্ত আর কমে না ইমান এবং ইমানদারদের এই বাড়াটা চলতেই থাকবে এটা কমবে না এটা ইমানের বৈশিষ্ট্য এবং এটা ইমান শুদ্ধ হওয়ার আলামত সত্যপন্থী হওয়ার আলামত সে বিষয়টা তিনি এখানে তুলে ধরেছেন অতএব হিরাক্লিয়াসের কাছে আবু সুফিয়ান আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে বা নতুন যে ইসলাম তখন মানুষের কাছে পরিচিতি লাভ করছিল সে সম্পর্কে ভুল ধারণা ভুল ব্যাখ্যা দিয়ে তার সমর্থন আদায়ের চেষ্টা করেছিল কিন্তু হেরাক্লিয়াস এখানে তাকে কিছুটা হলেও নিরাশ করেছে কিছু সত্য উচ্চারণ করে দ্বিতীয় যে বিষয়টা বলা হয়েছে যে তারা কি দিন ছেড়ে যাচ্ছে কিনা এখানে আবু সুফিয়ান সত্য তথ্যটাই তাকে দিয়েছেন না তারা দিন ছেড়ে যাচ্ছে না হেরাক্লিয়াস এখান থেকে ইম্প্রেশনটা নিলেন তার সত্য তার জানা সত্যের সাথে কম্পেয়ার করে তুলনা করে সেটা হচ্ছে যে আসলে প্রকৃত ইমানদাররা যখন ইমানের স্বাদটা বুঝে ফেলে ইমানের স্বাদটা যখন আস্বাদন করে তখন ইমানের কারণে যত বেশি অত্যাচার নির্যাতন তাদের উপর আসুক না কেন তারা সে ইমান থেকে দূরে সরে যায় না ইমানের কারণে তার উপর অত্যাচার নির্যাতন হচ্ছে এই কারণে সে ক্ষিপ্ত হয় না সে আল্লাহর প্রতিও ক্ষিপ্ত হয় না কারণ ইমানের সাথে সে আস্বাদন করেছে ইমানের মজা সে বুঝেছে ইমান তাকে তার হৃদয়কে ছুঁয়ে গেছে ফলে এই ইমান থেকে সে জীবন থাকতে কোনোদিন সে বিচ্ছিন্ন হবে না এই মহাসত্যটা এই হাদিসের মধ্যে এসেছে অতএব প্রিয় দর্শক আমাদের একটু ভাবা উচিত ইমানের এই মহাসত্যগুলো আমরা কি জানি ইমানের স্বাদকে আমরা আস্বাদন করেছি ইমানকে কি আমরা এনজয় করি ইমান কি আমাদের কাছে এত বড় সম্পদ যে পৃথিবীর আর কোনো সম্পদের কারণে আমরা এই সম্পদকে বিসর্জন দেব না যদি অন্য কোনো সম্পদের প্রতি আমাদের লোভ থেকে থাকে দর্শক এই সিদ্ধান্তে আমাদের আসা দরকার যে ইমানই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ আমরা সব ত্যাগ করতে পারবো কিন্তু ইমান ত্যাগ করতে পারবো না এবং ইমানের এই শ্রেষ্ঠত্বের ব্যাপারে হিরাক্লিয়াসের মতো একজন অমুসলিম ব্যক্তি পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন অতএব আজকে আমরা যারা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছে বিশাল নেয়ামত আল্লাহরই করম ফজলে সেই নিয়ামতটা যেন নষ্ট না হয় ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে আমাদের খুবই সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে আজ আমরা এমন একটা সময় অবস্থান করছি যখন নানা ধরনের বিচ্যুতি বিভ্রান্ত চিন্তা নাস্তিকতা আমাদের প্রজন্মের অনেককে আক্রান্ত করেছে তা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন রক্ষা করুন ইমানের সাহায্য আমরা আস্বাদন করতে পারি সে তফিক তিনি দান করুন এই বাবের মধ্যে একটি হাদিসি আছে পরবর্তী বাব সেটি হচ্ছে উনচল্লিশ নম্বর বাব বা পরিচ্ছেদ সেটির শিরোনাম ইমাম বখারি দিয়েছেন তিনি বলেছেন বাবু ফদলি মানিস্তাবরা আলেদিনী বাবু ফদলি মানিস্তাবরা লেদিনী দিন রক্ষাকারীর ফজিলত ও মর্যাদা যে দিনকে রক্ষা করে সংরক্ষণ করে হেফাজত করে তার মর্যাদা قال الإمام البخاري رحمه الله حدثنا أبو نعيم حدثنا زكريا عن عامر قال سمعت النعمان ابن بشير يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلال بين والحرام بين وبينهما مشبهات لا يعلمها كثير من الناس فمن اتقى, فمن اتقى المشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى يوشك أن يواقعه ألا وإن لكل ملك حما ألا إن حمى الله في أرضه محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ইমাম বখার রাহমাহুল্লাহ তার সনদ সহকারে তিনি হাদিসটি উল্লেখ করেছেন এবং নোমান ইবনে বেশির রদি আল্লাহ আনহু থেকে হাদিসটি তিনি বর্ণনা করেন নোমান বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আমি শুনেছি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কি বলেছেন হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট হালাল হারাম দুটো স্পষ্ট আর হালাল এবং হারামের মাঝখানে কিছু বিষয় আছে যেগুলো সন্দেহজনক সংশয়াচ্ছন্ন ক্লিয়ার না কনফিউজিং সংশয়াচ্ছন্ন অর্থাৎ এটা কি হালাল নাকি হারাম অতটা ক্লিয়ার না অতটা স্পষ্ট না এটাই তিনি বুঝাতে চেয়েছেন এই হালাল এবং হারামের মাঝখানে আছে কিছু সন্দেহজনক ও সংশয়াচ্ছন্ন বিষয় অনেক মানুষই এগুলো জানে না অনেক মানুষই এগুলো জানে না এই সংশয়ের কথা জানে না তারা এগুলোকে হালাল মনে করে করে ফেলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এরপরে যে যে ব্যক্তি এই সংশয়াচ্ছন্ন বিষয়গুলোকে পরিহার করে বর্জন করে এগুলো থেকে বেঁচে থাকে সে দিনকে সংরক্ষণ করল যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়গুলো থেকে বেঁচে থাকল সে তার নিজের দিন ও মর্যাদাকে রক্ষা করল ইস্তাবরা লেদিনিহি এরদেহি সে রক্ষা করল তার দিনকে এবং রক্ষা করল তার সম্মানকে তার মর্যাদাকে সে বারাত বা মুক্তি অর্জন করল দিনের জন্য দিনকে মুক্ত রাখল সমস্ত সংশয় থেকে শোভা থেকে সন্দেহ থেকে ভুল থেকে বিচ্যুতি থেকে এবং নিজের সম্মানকেও সে রক্ষা করল মুক্ত রাখলো আর যে ব্যক্তি এই সংশয়াচ্ছন্ন সন্দেহজনক বিষয়গুলোর মধ্যে পতিত হলো এগুলোর মধ্যে পড়ে গেল এগুলোর সাথে লিঙ্কড হয়ে গেল অথবা এই কার্যকলাপের মধ্যে সন্দেহজনক বিষয়গুলোর মধ্যে সম্পৃক্ত হল সে ওই রাখালের মতো যে বাদশার একটা সংরক্ষিত চারণভূমির আশেপাশে চারণের কার্য করে অর্থাৎ তার পশুগুলোকে চড়ায় যে চারণভূমি আছে চারণভূমির পাশে একটা বাদশাহ সংরক্ষিত চারণভূমি আছে সংরক্ষিত একটা এলাকা আছে তো সে সাধারণ চারণভূমিতে চালাতে চড়াতে বাদশাহ সেই চারণভূমির কাছে চলে যায় যেখানে বাদশাহ নিষেধ করে রেখেছেন যে এই চারণভূমির মধ্যে কেউ আসতে পারবে না তার মানে কি তাহলে অনেকগুলো পশু যদি তার কাছাকাছি চলে যায় কিছু বাদশাহ সে চারণভূমির মধ্যে ঢুকে পড়বে সে তো পশুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না তখন সে কথাই বলছে যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়গুলোর মধ্যে সম্পৃক্ত হয় সে ওই রাখালের মতো যে রাখাল বাদশার সংরক্ষিত চারণভূমির কাছাকাছি চড়ায় তার পশুগুলোকে ইউ ও অচিরেই সেগুলোতে ঢুকে পড়ার আশঙ্কা দেখা দেবে ঢুকে পড়ার আশঙ্কা দেখা দেবে ইউ শিকু মানে আশঙ্কা থাকবে অথবা সে নিকটবর্তী হয়ে যাবে সেই চারণভূমির বাদশাহ সে সংরক্ষিত চারণভূমির মধ্যে ঢোকার কাছাকাছি সে চলে যাবে বা তার মধ্যে আশঙ্কা থাকবে আলাওয়া ইন্না লেকুল্লে মালিকিন হেমান জেনে রাখো যে প্রত্যেক বাদশাহেরই আছে একটা সংরক্ষিত চারণভূমি প্রত্যেক বাদশাহরই একটা সংরক্ষিত চারণভূমি আছে আল্লাহ হচ্ছেন সকল বাদশার বড় বাদশাহ আল্লাহর সব বাদশারা আল্লাহর আন্ডারে তার সৃষ্টি তার অধীনস্থ যেহেতু ছোট ছোট বাদশাদের একটা সংরক্ষিত চারণভূমি থাকে তাহলে আল্লাহরও একটা চারণভূমি আছে সেটাই বলছেন আলা ইন্নাহাম আল্লাহি মাহারে মহু আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা তার সংরক্ষিত এলাকা এবং চারণভূমি হল আল্লাহর নিষেধকৃত কাজসমূহ আল্লাহর নিষেধসমূহ কাজের যে একটা বড় জগৎ রয়েছে এই জগৎটাই হচ্ছে আল্লাহ সংরক্ষিত এলাকা এখানে ঢুকা যাবে না অর্থাৎ নিষেধমূলক কাজগুলো করা যাবে না এখন নিষেধমূলক কাজগুলো যদি অস্পষ্ট থাকে তাহলেও বুঝতে হবে যে যেগুলো আমাদের কাছে স্পষ্টভাবে হালাল সেগুলো ছাড়া অস্পষ্ট যেগুলোর ক্ষেত্রে সেগুলো ও চারণভূমির মধ্যেই পড়া সামিল হবে সেটা এখানে বোঝানোর উদ্দেশ্য আলা ওয়াইনাফিল জেসেদ জেনে রাখো যে শরীরের মধ্যে আছে একটা পিণ্ড ইদা সলাহাত যখন সেটা শুদ্ধ থাকে যখন সেটা ঠিক থাকে সলাহাল জাসাদু কুল্লু তখন পুরো শরীরটাই ঠিক হয়ে যায় ওয়াইদা ফ্যাসাদাত যখন সেটা বিপর্যস্ত হয় নষ্ট হয় ফেসাদ আল জাসাদু কুল্লু পুরো শরীরটাই নষ্ট হয়ে যায় আলা আল কলব সেই পিণ্ডটা হলো জেনে রাখো সেটি হলো অন্তর হৃদয় খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিয়ে আসা হয়েছে কিতাবল ইমানের মধ্যে হালাল হারামের সাথে ইমানের একটা সম্পর্ক আছে প্রিয় দর্শক আজ আমরা যে সমাজে অবস্থান করছি অনেকে হালাল হারাম বাজ বিচার করে না কিন্তু হালাল হারাম ইমানের গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হালাল কি হারাম আপনার যদি সেই চেতনা বিশ্বাস নাই থাকে তাহলে তো আপনি হালাল পথে চলবেন না আপনি হারামের দিকে যাবেন এবং অনেক মানুষের ক্ষেত্রে আজকে আমরা সেই সমস্যাটা দেখতে পাচ্ছি তারা হালাল হারাম বাদ বিচার করে না কারণ তাদের বিশ্বাসের জায়গাটা ইমানের জায়গাটা বড় দুর্বল ফলে খুব সহজেই তারা হারামের মধ্যে সম্পৃক্ত হতে পারছে এবং হালালের যে একটা সীমা রেখা আছে সে সীমানার মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না সে কথাটি এই হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট করে উল্লেখ করলেন এখানে প্রথমেই তিনি বললেন যে হালালটা স্পষ্ট এবং হারামটা স্পষ্ট এটা স্পষ্ট আল্লাহ তালাই করে দিয়েছেন আল কোরআনের মধ্যেও হালাল হারামের অনেক কিছু বর্ণিত হয়েছে অনেক কিছু এসেছে কেন কারণ ইসলামের সীমারেখা এই বিধানগুলো তো আল্লাহ তালা তৈরি করেছেন এটা যদি সবটাই স্পষ্ট হয় তাহলে তো মানুষ আসলে জীবনযাপন করতে পারবে না মানুষ এগুলো মানতে পারবে না কিছু অস্পষ্ট আছে একদিকে সব হালাল অন্যদিকে সব হারাম মাঝখানে কিছু অস্পষ্ট থাকবে এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মামলাত আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক কিছু ব্যাপারে আমরা ঠিক বুঝতে পারি না যে কোন সিদ্ধান্ত নেওয়াটা উচিত অনেক কিছু বাজারে যখন যাই তখন অনেক কিছু কেনার সময় আমরা বুঝতে পারি না যে হ্যাঁ কিছু আছে দেখলাম যে খুব ফ্রেশ ভালো আবার কিছু আছে পচা সেটাও স্পষ্ট অতএব সেগুলো নেব না কিন্তু কিছু আছে ঠিক আসলে জিনিসটা কি আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা কি ঠিক নাকি কিছু ভেজালও আছে এটা আমরা অনেক সময় ধরতে পারি না তাহলে এই ধরনের বিষয়গুলো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আছে ইসলামের মধ্যেও এ ধরনের বিষয়গুলো থাকাটা অস্বাভাবিক নয় এবং এই হাদিসে সে কথাটাই বলা হয়েছে তাহলে আমরা বুঝলাম যে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট যাতে দিনকে সহজভাবে মানা যায় সেজন্যই আল্লাহ তালা এটা করে দিয়েছেন নবী সাল্লা সাল্লামের ভাষ্য সেটা আমাদের কাছে এসেছে তবে মাঝখানে আছে বেশ কিছু অস্পষ্ট বিষয় যেগুলো সন্দেহজনক সঠিক হতে পারে বেঠিক হতে পারে হালাল হতে পারে হারাম হতে পারে সংশয়াচ্ছন্ন আমরা এই সমস্ত বিষয় থাকি সে ব্যাপারে কি সিদ্ধান্ত